মুজাহিদার কত ঘুমাবে বলো না জেগে ওই তাগুতে টুটি চেপে ধরো না মুজাহিদার কত ঘুমাবে বলো না জেগে ওই তাগুতে টুটি চেপে ধরো না তোমাদের ইন্তজার করছে কত মা বুনে যাদেরই যত্নিয়ে মুজে আছে দুশ্মনে তোমাদের ইন্তজার করছে কত মা বোনে যাদেরই যত্নিয়ে মুজে আছে দুশ্মনে স্তব্ধ করে দাউদের কণ্ঠ ছিড়ে নাউদের নিতে হবে প্রতিশোধ নয় রেহাই পাবে না মুজাহিদ আর কত ঘুমাবে বলো না জেগে ওই তাগুতে দুটি চেপে ধর না মুজাহিদ আর কত ঘুমাবে বলো না জেগে ওই তাগুতে টুটি চেপে ধর না কদমে কদমে অগ্রসর হওয়াজি জালিমের উচ্ছেদে রাখো জীবন বাজি কদমে কদমে অগ্রসর হওয়াজি জালিমের উচ্ছেদে রাখো জীবন বাজি হস্তে ধরো হাতিয়ার শির তুলে দাঁড়াও আবার দাদাগিরি আমেরিকার বেশি দিন যে রবে না মুজাহিদ আর কত ঘুমাবে বলো না জেগে ওই তাগুতের টুটি চেপে ধরো না মুজাহিদ আর কত ঘুমাবে বলো না জেগে ওই তাগুতের টুটি চেপে ধরো না শুনছো কি দরিয়ার চলো চলো তান লাখো মুসলিম অথই পানিতে ভাসমান শুনছো কি দরিয়ার চলো চলো তান লাখো মুসলিম অথই পানিতে ভাসমান এ কোনো দরিয়া নয় অশ্রু বহে দুনিয়ায় ইসলামেরই কান্নায় কই ইমানি চেতনা মুজাহিদ আর কত ঘুমাবে বলো না জেগে ওই তাগুতে টুটি চেপে ধরো না মুজাহিদ আর কত ঘুমাবে বলো না জেগে ওই তাগুতে টুটি চেপে ধরো না বিপ্লবী নৌজুয়ান হবির দর্পে আগুয়ান ইন্তজার করছো কার মরছে শত মজলুমান বিপ্লবী নৌজুয়ান হবির দর্পে আগুয়ান ইন্তজার করছো কার মরছে শত মজলুমান সুবিচার করবে কে ধরে অত্যাচারীকে শুলিতে চড়াবে কে আর কেহ তা পারবে না মুজাহিদার কত ঘুমাবে বলো না জেগে ওই তাগুতে টুটি চেপে ধরো না মুজাহিদার কত ঘুমাবে বলো না জেগে ওই তাগুতে টুটি চেপে ধরো না মুজাহিদ আর কত ঘুমাবে বলো না জেগে ওই তাগুতে টুটি চেপে ধরো না